কোরআন নিয়ে বাঁচব মোরা কোরআন নিয়ে মরব কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব কোরআন নিয়ে বাঁচব মোরা কোরআন নিয়ে মরব কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব কোরআন নিয়ে বাঁচব মোরা কোরআন নিয়ে মরব কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান কোরআন নিয়ে বাঁচবো মোরা কোরআন নিয়ে মরবো কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব গানটি শুনছেন মোস্তাকিম সাংস্কৃতিক কোরআনের অন্যতম শিল্পী এইচ এম আব্দুল কাইয়ুম ও সহশিল্পীদের কণ্ঠে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ বাংলাদেশ গুটি কয়েক নাস্তিকেরা করল শেষ করল শেষ পশ্চিমাদের দালাল কেন এই দেশে এই দেশে মুসলমানের ইমান লুটে খাচ্ছে সে খাচ্ছে সে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ বাংলাদেশ গুটি কয়েক নাস্তিকেরা করল শেষ পশ্চিমাদের দালাল কেন এ দেশে এই দেশে মুসলমানের ইমান লুটে খাচ্ছে সে খাচ্ছে সে বাঁচাও এদেশ বাঁচাও ইমান বাঁচাও নবীর মান এদেশ থেকে হটাও এবার নাস্তিক বেঈমান বাঁচাও এদেশ বাঁচাও ইমান বাঁচাও নবীর মান এদেশ থেকে হটাও এবার নাস্তিক বেঈমান বাঁচাও এদেশ বাঁচাও ইমান বাঁচাও নবীর মান এদেশ থেকে হটাও এবার নাস্তিক মান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান কোরআন নিয়ে বাঁচব মোরা কোরআন নিয়ে মরব কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব কোরআন নিয়ে বাঁচব মোরা কোরআন নিয়ে মরব কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়বো নাস্তিকতার আধারে ডুবেছে দে ডুবছে দেশ গর্জে ওঠো মুক্ত করো বাংলাদেশ বাংলাদেশ পাঁচিমের সেই কালো রাত চাই না সম্মুখে চল বীর সেনা দল ছাড় হুঙ্কার ছাড় হুঙ্কার নাস্তিকতার আধারে ডুবেছে দে ডুবছে দেশ গর্জে ওঠো মুক্ত করো বাংলাদেশ বাংলাদেশ পাঁচিমের সেই কালো রাত চাই না সম্মুখে চল বীর সেনা দল ছাড় হুঙ্কার ছাড় হুঙ্কার তেরো দফা মেনে নিতে হবে হবে যে এবার না হয় দেশটা ভাসতে পারে রক্ত সোতে আবার তেরো দফা মেনে নিতে হবে যে এবার না হয় দেশটা ভাসতে পারে রক্ত সোতে আবার তেরো দফা মেনে নিতে হবে যে এবার না হয় দেশটা ভাসতে পারে রক্ত সোতে আবার সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান কোরআন নিয়ে বাঁচবো মোরা কোরআন নিয়ে মরবো কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব কোরআন নিয়ে বাঁচবো মোরা কোরআন নিয়ে মরবো কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়বো দিন বিজয়ের জন্য মোরা লড়তে চাই লড়তে চাই মরলে শহীদ বসলে গাজী মরতে চাই মরতে চাই খোদার পথে লড়ব মোরা আমরণ আমরণ এদেশ হতে নাস্তিকতার চাই পতন চাই পতন দিন বিজয়ের জন্য মোরা লড়তে চাই লড়তে চাই মরলে শহীদ বসলে গাজী মরতে চাই মরতে চাই খোদার পথে লড়ব মোরা আমরণ আমরণ এদেশ হতে নাস্তিকতার চাই পতন চাই পতন পন করেছি আজকে সবাই মুসলিম জাগাবার শুনতে পাবে নাস্তিকেরা খালিদের হুঙ্কার মন করেছি আজকে সবাই মুসলিম জাগাবার শুনতে পাবে নাস্তিকেরা খালিদের হুঙ্কার পন করেছি আজকে সবাই মুসলিম জাগাবার শুনতে পাবে নাস্তিকেরা খালিদের হুঙ্কার সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান কোরআন নিয়ে বাঁচবো মোরা কোরআন নিয়ে মরব কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব কোরআন নিয়ে বাঁচবো মোরা কোরআন নিয়ে মরব কোরআনের মান রক্ষা করতে জীবন দিয়ে লড়ব সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান সংবিধান জীবন সংবিধান কোরআন মোদের জীবন সংবিধান